গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে চারিদিকে দেখি গরমে হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার যানজটে গরম আজ হয়েছে ঢাকা পুলিশের গরমে পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় বসুধা এখন যানজটে গরম আজ হয়েছে ঢাকা পুলিশের গরমে পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম ক্লান্তিময় বসুধা এখন শান্তি আনার তরে মোদের এই দেশেতে শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার লোডশেডিংয়ে দেখো দেশটা গরম কখন যেন এসে যায় যে মরণ পণ্যের চড়া দামে বাজার গরম জনতার হাত তাই মাথায় এখন লোডশেডিংয়ে দেখো দেশটা গরম কখন যেন এসে যায় যে মরণ পণ্যের চড়া দামে বাজার গরম জনতার হাত তাই মাথায় এখন আফসোস আহারে গরমের বাহারে আফসোস আহারে গরমের বাহারে সিদ্ধ হয়ে যাবে দেশটা এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গঞ্জে বা শহরে হটকি বা বাজারে গঞ্জে বা শহরে হটকি বা বাজারে চারিদিকে দেখি গরমে হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার তেলের গরমে সারা দেশটা গরম যানবাহনে ভাড়া বাড়ছে এখন পড়ার টেবিলে দেখো মাবের গরম গরমের তাপে বই পুড়ছে এখন তেলের গরমে সারা দেশটা গরম যানবাহনে ভাড়া বাড়ছে এখন পড়ার টেবিলে দেখো মাবের গরম গরমের তাপে বই পুড়ছে এখন আর কত জ্বালাতন হবে যে মরণ আর কত জ্বালাতন হবে যে মরণ জলে পুরে ছারখার হোলা মেবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে চারিদিকে দেখি গরমে হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার প্রেমিকার প্রেমে দেখো প্রেমিক গরম পার্কে কপত কপতির গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম আদালতে অবিচারের গরম প্রেমিকার প্রেমে দেখো প্রেমিক গরম পার্কে কপত কপতির গরম শিক্ষাঙ্গনে রাজনীতির গরম আদালতে অবিচারের গরম এভাবে হবে শেষ তিলে তিলে যাবে দেশ এভাবে হবে শেষ তিলে তিলে যাবে দেশ এসো হাতে হাত রাখি এবার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে গঞ্জে বা শহরে হাটকি বা বাজারে চারিদিকে দেখি গরমে হাহাকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার খাজার গরমে দেখো মাজার গরম চুলার আগুনে দেখো গিন্নি গরম ভণ্ডের গরমে দেশটা গরম ভণ্ডামি দিনে দিনে বাড়ছে এখন খাজার গরমে দেখো মাজার গরম চুলার আগুনে দেখো গিন্নি গরম ভণ্ডের গরমে দেশটা গরম ভণ্ডামি দিনে দিনে বাড়ছে এখন ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে ওদেরকে তাড়াতে দেশটাকে বাঁচাতে এসো অরিন্দম বন্ধু এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গঞ্জে বা শহরে হটকি বা বাজারে গঞ্জে বা শহরে হটকি বা বাজারে চারিদিকে দেখি গরমে হাহাকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষই বেকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার